কলরব কলরব কলরব এতক্ষণ আপনারা শুনছিলেন শিল্পী বদরুজ্জামানের একক অডিও অ্যালবাম সঙ্গীত স্বাধীনতা অ্যালবামটিতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রশিদ আহমদ ফেরদৌস কণ্ঠ সহযোগিতায় ছিলেন সাইদ আহমদ আবু সুফিয়ান ইনামুল হক সাইদুজ্জামান নূর ওমর আবদুল্লাহ আবু রায়হান ইকবাল মাহমুদ মাহফুজুল আলম ও তাহসিনুল ইসলাম গানের কথা ও সুর করেছেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই ইমতিয়াজ উদ্দিন মাসরুর কাউসার আহমদ সোহাইল কাজী আমিনুল ইসলাম সাইদ আহমদ সাইফ সিরাজ হাবিব কিবরিয়া এবং শিল্পী নিজেই উপস্থাপনায় ছিলাম আমি ইলিয়াস হাসান অ্যালবামটির প্রযোজনা করেছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলর আর পরিবেশনায় সুর কেন্দ্র আঠারো পল্টন প্লাজা পুরানা পল্টন ঢাকা অ্যালবামটি সম্পর্কে মন্তব্য জানাতে লগ ইন করুন W W W dot Facebook dot com slash K L BSG সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কল রব কল রব কল রব কল রব কল রব কল রব কল রব কল রব রব রব রব রব রব রব